no more terrorism, no more crime, no more propaganda, no more lie, no more terrorism, no more crime, no more propaganda, no more lie, no more terrorism, no মানুষের জন্য মানুষ সবাই মানুষের জন্য মানুষ সবাই এমন একটা পৃথিবী চাই terrorism no more cry no more propaganda no more lie no more terrorism no more cry no more propaganda no more lie হাসির সুখে মানুষ ভাসুক দুঃখের নদে খরান সুখ হাসির সুখে মানুষ ভাসুক দুঃখের নদে খরান সুখ অসাম্য আর অন্যায় ভাসুক সুখেরই বন্যায় তো মুখ নিত্য হাসুক সত্যেরই সংজ্ঞায় প্রশান্ত বুক সবার থাকুক প্রশান্ত বুক সবার থাকুক যেন কোথাও দুঃখ না নয় no more terrorism no more crime no more propaganda no more lie no more terrorism no more crime no more propaganda no more lie no more terrorism no more cry, no more propaganda. মানুষের জন্য মানুষ সবাই মানুষের জন্য মানুষ সবাই এমন একটা পৃথিবী চাই terrorism no more cry no more propaganda no more lie Christ চার্চের মসজিদে ত্রাসের বুলেট নিয়ে গেছে অগণিত প্রাণ তারা আমাদের ভাই সবাই মুসলমান সন্ত্রাস এখনো তোমাদের ঘরেই বাড়ে তবুও জিহাদকে বলো জঙ্গিবাদ বানাও মুমিনের বিরুদ্ধে মিথ্যে সংবাদ তীব্র ঘৃণায় ধিক্কার জানাই বুলেট বাজির শাহাদাতের সুধাই জান্নাতে যাও হে আমার ভাই আমাদের ধিক্কার দাও no more propaganda. मोर